কি করে আমাদের কর্ম শুদ্ধ হতে পারে তো কাই মানে শরীর কাই না মানসা মন বুদ্ধি ইন্দ্রিয়গুলো সবকিছু কৃষ্ণ সেবায় নিযুক্ত করার দরকার আছে এখানে এই অধ্যায়ে মুখ্য বিষয় আছে কর্ম সন্ন্যাস যোগ এই অধ্যায়ের নাম আছে কর্ম সন্ন্যাস যোগ জন্ম Concerto, ek show, ek show dhaka. Mobile શું સોફ કરી દેવું છું આનો મોબાઈલ અવાજ આશરે એક શો થતો જર્મન મારા પૈસા લગા કર્મ સંન્યાસ જો અર્જુન સંદેહ છે যে অর্জুনের ইচ্ছা ছিল ওই যুদ্ধ চান অর্জুন তো পরম ধর্মের ছিল তার সারা জীবন তিনি শুধুমাত্র ধর্ম অনুসারে সবকিছু করেছেন তার ধর্ম হল ক্ষত্রিয় ধর্ম আজকাল কোনো ক্ষত্রিয় নাই সেই সময় ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে ধর্ম রক্ষক কি জন্য ক্ষত্রিয় জাতি ক্ষত্রিয় বর্ণ বিশেষ করে ধর্ম রক্ষা করা ধর্ম রক্ষতি রক্ষা যারা ধারণা করে তারা ধারণা দ্বারা রক্ষিত হয় তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন দেখলেন যে আমি এখানে আসলাম ধর্ম রক্ষা করার জন্য ধর্ম অনুসারে যুদ্ধ করে সেটা আমার ধর্ম ক্ষত্রিয় ধর্ম কিন্তু যুদ্ধ করলেই অধর্ম এটা ধর্ম সংঘর্ষ যে এই রকম কাজ আমরা যদি করি তাহলে ধর্ম হবে কিন্তু সেই কাজ করলে অধর্ম হবে কারণ ধর্ম কোনটা খুব জটিল আছে মহাভারতে রামায়ণে এইরকম অনেক ধরনের সংগঠন মানে এই বিশেষ রকম কাজ করলে ধর্ম সাধিত হয় এবং একসাথে অধর্ম সাধিত অনেক শাস্ত্রে অনেক উদাহরণ আছে যেমন রামচন্দ্র ভগবান রাজি হলেন তার পিতাশ্রী শ্রী দাসের হাতে আদেশ পালন করে তো বনবাস করে কিন্তু দাসরা বলেছেন যে সেটা আমার আদেশ কারণ ওই কাইকেই জোর করে আমাকে বলেছেন এইসব কিন্তু আমার কথা যদি না মানে তো ভালো হবে রাম যেহেতু রাম ভালো ধার্মিক আছে সেই জন্য আমার কর্তন মানতে চান কিন্তু আমার আন্তরিক ইচ্ছা আছে যে রাম তো আমার কথা মানবে না এবং সকল অযোধ্যাবাসীদের ইচ্ছা ছিল যে রাম দশরথের কথা মানবে না এবং থাকবে না এই অবস্থা ধর্ম সংঘর্ষ রাম তো কথা মানবে না মানবেন যদি মানবেন তো ধর্ম প্রকৃত হয় কারণ পুত্র ধর্ম আছে পিতার কথা মেনেছেন কিন্তু পালন করলে অধর্ম হবে কারণ তো ছিল তো এই কথা আছে যে পুত্রদের ধর্ম আছে পিতাদের কথা পালন করে কিন্তু পিতা যদি অধার্মিক আদেশ দেয় তো সেই কথা পালন করা উচিত নয় প্রহ্লাদ আরেকটা উদাহরণ আছে যে প্রহ্লাদ মহারাজ ফরম ভালো আছেন কি করে ফরম ভালো আছেন পিতা কথা পালন না করা দরকার সেটা ধর্ম বিরুদ্ধ কিন্তু যেহেতু তার পিতা তো ফরম রাক্ষস অসূর্যবর্জ এইভাবে প্রধান মহারাজ হিরণ্যকশিপুকে এই সম্বোধন করেন বর্জ মানে এই অসূর্যের মধ্যে সৃষ্ট হয়তো হিরণ্যকশিপু খুব খুশি হলেন এই নাম শুনে হম আমি সবচেয়ে বড় অসুর আছে যেহেতু প্রধান মহারাজ পরম ভগবত শ্রীনন্দ তার পিতা যে পরম অসুর ছিল তার পিতার কথা পালন করেন তো এইরকম ধর্ম সংকট তো একদিকে যদি আমরা বিশেষ কাজ করি তো একদিকে তা করা দ্বারা ধর্ম সাধিত হয় অন্যদিকে অধর্মসাধন তো এই ওই অবস্থায় ছিলেন অর্জুন যে আমাকে এই যুদ্ধ করতে হবে কারণ অন্যায় ধৃতরাষ্ট্র দুর্যোধন সকল কৌরব পক্ষে ওইসব যারা আছে তারা অন্যায় রাষ্ট্রকে নিতেছে অলরেডি নিয়ে গেছে আমাদের দিতে চায় আমাদের যুধিষ্ঠির মহারাজের উত্তর অধিক আছে উত্তরাধিক আছে কিন্তু দুর্যোধন ইত্যাদি দিতে চাইছিল সেই জন্য ওই যুদ্ধ उद्देश्य से युधिष्ठिर महाराज के और राजा सिंहासन যার তার উত্তর উত্তরাধিকার ছিল সেটা যুধিষ্ঠির মহারাজকে দেওয়ার জন্য যুদ্ধ আয়োজিত ছিল কিন্তু অনবিচার ছিল যে কৌরব পক্ষে ভীষ্ম দ্রোণা গুরুজন ছিল ব্রাহ্মণ জাতি ছিল সেই জন্য গুরু মত গুরু পুত্র তো গুরু সমান গুরুর সমান তো সেইভাবে গুরু ছিল এবং দুর্যোধন দুঃশাসন এসব ধাতার অংশ তো অধার্মিক হলেও তারা ভাই ছিল সকল তো নিজের কুটুম্ব হত্যা করা অধর্ম এবং বিশেষ করে গুরুজন গুরুজনের হত্যা করো পরম অধর্ম গুরু ছড়ালে সেবা করো শিলপ্রপাত মন্তব্য করেন যে গুরুজনকে এই মৌখিক আক্রমণ করা উচিত বালে দা তীরে দা আক্রমণ করেন তো পুরো অধর্ম তো এই অবস্থায় এই অবস্থায় অর্জুনের মন বিভল হয়ে গেল তো কি করা উচিত এবং অর্জুন ঠিক করেছেন যে আমি এই এই যুদ্ধভূমি চা করব যোগী হওয়ার জন্য মধ্যে যোগী এই শব্দের অর্থ হচ্ছে সংসারিক কাজ ত্যাগ করে এবং বন জঙ্গলের মধ্যে গুফা মধ্যে ধ্যান করে কোন কাজ করে কোন কর্ম করে কিন্তু এইখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করবেন কিন্তু যে প্রকৃত যোগীরা কাম করে কাম ত্যাগ করে এবং কিভাবে করে গাই মন বাক এবং ইন্দ্রিয় ধারণা মানে তাকে পুরো মনোযোগ করে কারণ করে কিন্তু কি জন্য তারা কারণ করে আত্মশুদ্ধির জন্য তো আসল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি অর্জুন তো ধর্ম পরায়ণ ছিল কি জন্য কারণ ধর্ম পালন করার উদ্দেশ্য আছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে এখন সকলে মনে এই কথা আলোচনা করা আগে তো আত্মশব্দ কি অর্থ আছে একটু আলোচনা করা দরকার আছে আত্মশুদ্ধি এই শব্দের অর্থ কি আছে কারণ আত্মা তার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময় তো আত্মা তো কখনোই অশুদ্ধ হতে পারে কিন্তু এই জড় অবস্থা আত্মা যে সচ্চিদানন্দময় আছে তো আবৃত হচ্ছে এই শব্দ ভগবান কৃষ্ণ व्यवहारः জ্ঞানম आवृत्यदेन आवृत মানে আচ্ছাদিত হচ্ছে সেই আচ্ছাদন কি আছে মিথ্যা অহংকার যাদের মূল আছে কাম ভৌতিক কাম কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ লাঞ্ছনা নিকটস্থ মায়া ধরে জগতীয় শুদ্ধ কাম হচ্ছে কৃষ্ণের সিংহচন এবং অশুদ্ধ হচ্ছে ভৌতিক চুক্তির জন্য প্রীতি তারে বলে প্রীতি ধরে প্রেম এই তো আত্মা তো শুদ্ধ আছে কিন্তু আমরা এই অশুদ্ধ অসৎ অচুত নিরানন্দ অবস্থায় আছি এবং আমরা আত্মকে মানে নিজেকে মন বুদ্ধি এবং অহংকারের সাথে আত্মপরিচয় করে তো আত্মশুদ্ধি এর অর্থ আছে যে এই শব্দের অর্থ হচ্ছে আমাদের মন বুদ্ধি অহংকার ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো সবকিছু যা আছে এখন এইসব দূষিত আছে কিভাবে কাম ক্রোধ তো সকলে এই জড় জগতে সব মায়াবদ্ধ জীবন কাম করে কিন্তু কি জন্য ইন্দ্রিয় এবং এইভাবে হয় সেই জন্য অর্জুনের ভুল ধারণা ছিল খুব সাধারণ ভুল ধারণা এই হচ্ছে বন্ধনের কারণ কর্ম করা হয় কারণ ওই ওই কর্ম করা থেকে কর্ম ফল হয় প্রতিক্রিয়া হয় তো ভালো হবে যে আমরা সব কর্ম বন্ধ করি এবং সাথে সাথে ওই কামনা বন্ধ হয়ে যাবে কিন্তু শ্রীকৃষ্ণের মত আলাদা আছে এবং শ্রীকৃষ্ণের মত হচ্ছে সত্যবাণী এই ধারণা যে আমরা সব কাজ ত্যাগ হল এবং এভাবে আত্মশুদ্ধি হল সেটা ঠিক না উদাহরণ আছে বিশ্বামিত্র তো ষাট হাজার বর্ষা ওই খুব তপস্যা করার পরে তো মেঘাসার দুপুর ধনী একশো টাকা জগন্নাথ দাও এবং এই ভগবানকে এইবার দুপুর ধনী শুনে তা পতন পতঞ্জলি কারণ এই এইভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় কৃত্রিম উপায় আছে আসল উপায় আছে রসবাজন সোপিয়াসা ফরম দৃষ্টা আর যদি বিপুল আনন্দ পায় কৃষ্ণের সেবা আধ্যাত্মিক চিন্ময় রস আমরা যদি আসাধন করি তাহলে নিম্ন রস ভৌতিক রসে আমাদের আরো আকর্ষণ থাকবে সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন যে যোগীর কর্মক্ষম আসল যোগীরা কর্মক্ষম কাম ত্যাগ করে কিন্তু কি জন্য করে আত্মশুদ্ধির জন্য কারণ থেকে ফল হয় এবং সাধারণত লোকের মনে করে যে আমি এই কাজ করেছি তার থেকে এই ফল হল সেই জন্য এই ফলের ভোগী আমি আমার অধিকার আছে কিন্তু ভোগী হচ্ছেন কৃষ্ণ এই অধ্যায়ের সেই শ্লোক আছে কি বলো পঞ্চম খুব প্রসিদ্ধ শ্লোক এরকম ঠিক আছে বলো শান্তি লাভ করার জন্য তো সর্বপ্রথমে ফেলে দাও তারপরে আসলে ফেলে দেওয়ার দরকার নাই যদি আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভোগী ভোক্তা ভোক্তা বন্ধু এবং মালিক তো আমাদের কর্মটা আমরা করি তার ফল ভোগী হচ্ছেন কৃষ্ণ ফলে ভোগী হচ্ছেন কৃষ্ণ এবং এরপরে আগামী অধ্যায় যোগের সম্বন্ধে শ্রীকৃষ্ণ যোগ ভগবতী সম্বন্ধে যোগের যোগ সম্বন্ধে এই পরে ষষ্ঠ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যোগী নাম আপনি সার্বে প্রত্যেক অধ্যায়ের শীর্ষ তো প্রত্যেক প্রত্যেক শীর্ষকে এই সকল বিষয় যা আলোচ উপসংহার কথা আছে তো এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন এখানে থাকো যোগ তুমি যোগী হতে চাচ্ছ ঠিক আছে এখানে কুরুক্ষেত্রে যোগ করো তো আর্জনের সন্দেহ ধর্ম ক্ষেত্রে কোন ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্র যুদ্ধ ক্ষেত্র হয়ে গেল যুদ্ধের মধ্যে আমরা কি করে প্রাণায়াম এবং আসন কি করে সম্ভব উচিত স্থান নেই যোগ করার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে খুব ভালো জায়গা আছে যোগ করো তুমি তো এই গন্ডি ফেলে উঠো উঠাও গন্ডি দ্বারা যোগ করো যুদ্ধ যোগ ভক্তি যোগ আছে জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ ধ্যান যোগ কর্ম যোগ জ্ঞান যোগ যুদ্ধ যোগ কি রকম যোগ সেটা কারণ যোগ জ্ঞান যোগ ভক্তি যোগ ভক্তি যোগ জন্য যুদ্ধ করা ভক্তি যোগ ছিল কারণ শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল যে অর্জুন যুদ্ধ করে সকলের জন্য নেই একটা সাধারণ ভুল ধারণা আছে भगवत गीता आई भगवान कृष्ण हिंसा प्रचार कर ठीक नहीं भगवत गीता है श्री कृष्ण हिंसा प्रचार करेगा हिंसा प्रचार से तो और करेंगे भगवान कृष्ण बोलते भक्ति करो भक्ति भक्ति भक्ति जो कर যদি দোকা আছে হিংসা করে তো হরে কৃষ্ণ হিংসা করার দরকার যদি ভগবানের আদেশ আছে যদি ভগবানের আদেশ আছে যুদ্ধ করে তাহলে সেই যুদ্ধ করে সেই তো ভক্তি হবে হিংসা করে তো অভক্তি সবকিছু ভগবানের ইচ্ছা এবং আদেশ উপরে দিয়ে করে অর্জুন নিজের মতে যুদ্ধভূমিকেই ত্যাগ করতে চাচ্ছে সেটা তার ভুল ছিল ভগবীতার শেষে অর্জুন বলেন বাচ্চা তব সর্বপ্রথমে অর্জুন কত ছিল যাই হচ্ছে আমি যুদ্ধ করব আমার নিজের মত আমি পালন করি এবং সর্বশেষে ভগবানের কথা ভগবদ্গীতা গীতা শ্রবণ করার পরে কৃষি গাছ এর আগে আর্জুনের কথা ছিল Karishe Vachanam Amar. নাই হচ্ছে আমি যুদ্ধ করব না সেটা আয়োজনের দোষ আমাদের কি করতে হবে সেটা ভগবানের ইচ্ছা অনুসারে বুঝতে হবে তো আমরা কিভাবে বুঝতে পারি কৃষ্ণের ভগবানের কি ইচ্ছা আছে শাস্ত্র থেকে ನಾನು সেইরকমতে সিদ্ধি হয় না সুখ হয় না পরম গতি প্রান্তি তো ভগবান কৃষ্ণের প্রস্তাব আছে যে অর্জুন যুদ্ধ তো দুর্যোধন ও যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল কিন্তু দুর্যোধনে এবং অর্জুনের যুদ্ধের মধ্যে খুব বড় পার্থক্য ছিল কারণ দুর্যোধন তো স্বার্থে জন্ম যুদ্ধ করেছে এবং অর্জুন কৃষ্ণের আদেশ অনুসারে কৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করেছে তো কাজ কি ছিল কাজ কি ছিল দুর্যোধন তো যুদ্ধ করেছে অর্জুন যুদ্ধ করেছে কিন্তু দুর্যোধনের যুদ্ধ করার দ্বারা আত্মশুদ্ধি হল অর্জুনের যুদ্ধ করার দ্বারা আত্মশুদ্ধি হল তো এইসব কথা বুঝতে হবে শুধু এই সকল কথা সূত্র আছে শ্লোকের মধ্যে যে এই তথ্য আছে শিল প্রভুপাত প্রতিবন্ধ করছেন ইহা ইয়াস তিনি এই জগৎ জগতে অবস্থান করলেও এবং কি তথাকথিত জড় জাগতিক কারণে বিপরীত থাকলেও তিনি মুক্ত পুরুষ হরে কৃষ্ণ যদি থাকে এই বিষয়ের সম্বন্ধে জিজ্ঞেস করব এবং আমি চেষ্টা করব সাধু برو سنگ رو با شخص که اوپده شاندوشانی که تایی تا افترونده کنو پرشنه شعر کن تا हमारे Krishna कुछ कृष्ण तृतीय On the mic, I'll On আমরা এখন মাঝে মধ্যে কিছু সংকটে পড়ে যাই যেমন দেখেছে আমাদের যে মাঝে মাঝে মধ্যে পড়ে যাই দশটা নাম আছে তার মধ্যে চতুর্থ নাম অপরাধ যেমন বৈদিক শাস্ত্র বা তার অনুগামী শাস্ত্রকে নিন্দা করা তো এখানে বৈদিক শাস্ত্রের নিন্দা করা এখানে আমরা যারা মানে ভক্তিযোগ পালন করি আমরা অনেক সময় মানে, জ্ঞান কর্ম এগুলোকে তুচ্ছ করি ওগুলো তাদের বৈদিক শাস্ত্রের অন্তর্গত তো আমরা অনেক সময় জ্ঞানী বা এদেরকে নিন্দা করি বা না না আমরা যদি শাস্ত্র অনুসারে বলি যে কর্মপথ জ্ঞানপথ ভক্তি পথ থেকে নিম্ন আছে এবং ওই কর্মখণ্ড জ্ঞানখণ্ড কেবল বিষয়ের বন্ধ আমি তো বলিয়া যে কথায় আমি যদি এরকম প্রচার করি সেটা অপরাধ হয় সেই রকম প্রচার আমরা যদি না করি সে শাস্ত্র নিন্দা এর আর্থ আছে এইসব কথা বলে যে আছে তো শাস্ত্র যা আছে সব কথা যা আছে কিছু আছে তামসিক লোকদের জন্য কিছু আছে রাজসিক লোকদের জন্য শাস্ত্র নিন্দা এবং শাস্ত্রের আসল অর্থ প্রকাশ করা এই দুইটি কথা আসলে ওই সব শাস্ত্রের উদ্দেশ্য আছে কৃষ্ণ এবং কৃষ্ণ কথা প্রচার করা বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদবন্ধে বন্ধে চ হরি সর্বত্র গীত সকল শাস্ত্রের উদ্দেশ্য আছে হরি ভগবানের গুণগান করা লোকেরা যদি অনভাবী ব্যাখ্যা করে সেটা শাস্ত্রের অর্থ হয় না আমরা শাস্ত্র নিন্দা করি না কিন্তু আমরা শাস্ত্রে অপব্যাখ্যা নিন্দা করি দুইটা একই নয় Hare Krishna. আপনি ওই কিভাবে আমাদের দিদি আত্মশুদ্ধি কিভাবে আত্মশুদ্ধি হবে আমাদের হৃদয়ে কিভাবে কৃষ্ণ ভক্তি করতে ওই ভক্তির সামনে তো সিন্ধু আছে এই বয়ের মধ্যে সব বিধি বেশ হয়ে যাচ্ছে যা পালন করার দ্বারা আত্মশুদ্ধি এবং ওইসব আছে সংক্ষিপ্ত ভাবে এবং ব্যবহারিক ভাবে ওইসব আদেশ আছে ওই আমার এই ছোট বয় আছে না ওই কি নাম আছে নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনে উল্লঙ্ঘন হচ্ছে তো এর মধ্যে আপনি পাবেন ওইসব ভক্তির নিয়ম কি করা দরকার আছে কি না করা উচিত অনেক জ্ঞান হচ্ছে হচ্ছে আমি দেখেছি শিল মহাদেব সফলতার সংসারে এসব পালন করলে আপনার আত্মশুদ্ধি হবে হরে কৃষ্ণ